আবু মাসুদ আনসারি রাজিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আনসার গোত্রের আবু সোয়েব নামক জনৈক ব্যক্তির এক কষাই গোলাম ছিল সে তাকে বলল আমার জন্য কিছু খাবার প্রস্তুত করো আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করতে চাই পাঁচজনের মধ্যে তিনি হবেন একজন তারপর সে নবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত করল তিনি ছিলেন পাঁচজনের অন্যতম তখন এক ব্যক্তি তাদের পিছে পিছে আসতে লাগলো নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো আমাকে আমাদের পাঁচজনের পঞ্চম ব্যক্তি হিসেবে দাওয়াত দিয়েছো এ লোকটি আমাদের পিছে চলে এসেছে তুমি ইচ্ছে করলে তাকে অনুমতি দিতে পারো আর ইচ্ছে করলে বাদও দিতে পারো সে বলল আমি বরং তাকে অনুমতি দিচ্ছি